আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহসাল্লাম আজ জুমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ হজ ওমরা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি যেসব বিষয়গুলি মানুষের উপরে ফরজ করা হয়েছে যার উপরে ইসলাম নির্ভর করে তার পাঁচটি বিধানের একটি বিধান হচ্ছে হজ যা মানুষকে সময়ের গতিতে পালন করতে হবে আবশ্যক ফরজ অর্থ সম্পদ যদি হয় আর যদি অনীহা করে হজ পালন না করে তাহলে সে মুসলমান থাকবে না তাকে জরুরিভাবে পালন করতে হবে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হজ হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে এক বিশেষ এবাদতের নাম হজ নির্ধারিত সময় লাগে নির্ধারিত স্থান লাগে নির্ধারিত নিয়ম লাগে অমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা পরিভাষায় জিয়ারত করা পরিদর্শন করা অনির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত স্থানে এবাদতের নাম ওমরা যে কোনো সময়ে ওমরা করা যায় তবে যে কোনো সময়ে হজ করা যায় না হজ ফরজ ওমরা ফরজ নয় এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ও আতিমুল হাজ্জাওয়াল উমরা পৃথিবীর মানুষ তোমরা হজ পালন করো এবং ওমরা পালন করো লিল্লাহে আল্লাহ তালার জন্য অন্যান্য এবাদত যেমন আল্লাহর জন্য করো হজ ওমরা এবাদত তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বিশেষ এবাদত পালন করো মহান আল্লাহ বলেন অলিল্লাহ আল্লাহ সে হিজুল বাইদ মানিস্তা ইলাইহে সাবিলা যাদের রাস্তায় যাতায়াতের ক্ষমতা রয়েছে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে নিজেরও শারীরিক অবস্থা ভালো হতে হবে এবং অর্থেরও অবস্থা থাকতে হবে মহিলার যদি মাহারাম ব্যক্তি থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে অন্যথায় তার উপরে হজ ফরজ হবে না মহান আল্লাহ বলেন আল হাজ্য আশহর মালুমাত হজ নির্ধারিত কয়েকটি মাসের মধ্যে সীমিত ফামান ফারাদা আল হাজ্জা ফালা রাফাসা ওলা ফসুকা ওলা জিদালা যারা হজ করব বলে সিদ্ধান্ত নিয়েছে তারা অবশ্যই ফাঁসে কি কথা কর্ম অশ্লীল কথা কর্ম ও বিতর্ক থেকে বিরত থাকে যেন জরুরি এখানেও অনেক কথা রয়েছে তার সংক্ষিপ্ত দু একটি কথা আপনাকে মনে রাখতে হবে হজ এমন একটি এবাদত যেখানে থাকে নারী পুরুষ তাই অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে হজ এমন একটি এবাদত যেখানে লম্বা সফর থাকে সমস্যা থাকে মানুষের সাথে সম্পর্ক করা লাগে টাকা পয়সা লাগে যাতায়াত ব্যবস্থাপনা লাগে ভিড় থাকে চলমান অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে কাজে আপনাকে বিতর্কে লিপ্ত হওয়ার না হওয়ার জন্য সাবধান করা হচ্ছে হজের নিয়ত করে মোয়াল্লেম আপনাকে বলেছেন যে বিমান ঢাকায় ঢাকা বিমানবন্দরে বিকাল দুইটায় রয়েছে বিমানবন্দরে ঢোকার পরে দেখলেন বিমান চারটাই দেখি আপনি কি বলেন মানে আপনি যে বাঙালি এ কথা ঢোকে জানার সাথে সাথে প্রমাণ হবে হোক না পরের দিন বিকাল দুটাই হোক আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন আগে আল্লাহ তালা সতর্ক করেছেন অনেক সমস্যার নাম হজ নইলে একে মহিলাদের জন্য জেহাদ বলা হলো কেন আয়েসার জি আল্লাহ তালা আনহা বলেন যে আল্লাহর নবী জেহাদের তো ফজিলত অনেক আফালা নুজাহেদন আমরা কি জেহাদ করব না আমরা জেহাদ করি তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তোমাদের জেহাদ হচ্ছে হজ মাবরুর কবুল হজ করবা এটাই তোমাদের জেহাদ হজ একটা কোনো সাধারণ এবাদত নয় যাতে পয়সা লাগে যেমন তাতে শারীরিক ক্ষমতা লাগে তেমন তাতে বহু সমস্যার মুখোমুখি হওয়া লাগে তেমন যার কারণেই আল্লাহ তালা আদেশ করেছেন অলা ফসুকা অলা রাফাসা অলা জেদালা অপছন্দ কথা ও কর্ম কর্মে লিপ্ত হবে না অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হবে না এবং তর্ক বিতর্কে লিপ্ত হতে পাবে না এই কয়েকটা কথা আল্লাহ তালা পরস্পর বলেছেন যা যখন তখন মানুষের মুখামুখি আসবে জিদ্দা বিমানবন্দরে দেখে নেমে দেখা যাবে যে কেউ পড়ে আছে মাটির ওপরে আবার কেউ ভালো স্থানে আছে আবার বলা হয়েছে মোয়াল্লেম বলেছে যে এই নেমেই বাস পাবেন সাত ঘন্টা থেকে বসে আছেন বাস নেই কোথায় আহাল কোথায় পরিবার কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় খাওয়া কোথায় হিসাব নিকাশ নেই আবার কাবা ঘরে পৌঁছার পরে যে হোটেল দিতে চেয়েছিল সেটা নেই কত সমস্যা নেবেন নেন সমস্যা থাকবে এ কথাই ঠিক এ কারণে আল্লাহ তালা এভাবে বলেছেন হজের ইচ্ছা পোষণ করবে যারা তারা অপছন্দ কথা ও কর্ম অশ্লীল কথা ও কর্ম এবং তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে জরুরি সম্মানিত মসজিদের মুসল্লি হজ ফরজ আল্লাহ তালার রসুল বিদায় হজের ভাষণে বললেন ইয়াইহান্নাস ফরিদা আলাইকুমুল হেজ ফাহুজ্জু হে উপস্থিত মানুষ তোমাদের উপরে পুরুষ নারী মুসলমানের উপরে হজ ফরজ করা হয়েছে তোমরা হজ করো আয়াতের বিবরণে বোঝা যায় হজ ফরজ রসুল সাল্লাহ আলি সাল্লামের আদেশে বোঝা যায় হজ ফরজ আবহরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন বনিল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে হজ পালন করা সম্ভব হলে হজের ফজিলত যেসব এবাদতে বড় বেশি নেকি রয়েছে যেসব এবাদতে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় এবাদত হচ্ছে হজ আবু হরাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুলকে আইল আমলে আফজাল আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কোনটি মানুষের জীবনে অনেক আমল আছে তাসবি তাহলে জিকির আজকার করা দান খায়রাত করা সলাত আদায় করা অনেক আমল আছে বলেন তো সবচেয়ে উত্তম আমল কি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন ইমানুন বিল্লাহ রসুলিহি আল্লাহ এবং তার রাসুলের উপরে ইমান রাখা এটাই হচ্ছে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল এটাই সবচেয়ে উত্তম আমল ইমান আমরা বিশ্বাসে মুখে বাস্তবে নই আসলে বলা হয়েছে বাস্তবে ইমান আনার নাম সবচেয়ে ফজলতপূর্ণ আমল কিলা সুমা মাদা আল্লাহর নবী বলেন তো তারপরে সবচেয়ে ভালো আমল কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল জেহাদ ফি সাবিল্লা আল্লাহর পথে জেহাদ করা হচ্ছে দ্বিতীয় উত্তম আমল কিলা সোমামাদা আল্লাহ রসুল তারপরে সবচেয়ে উত্তম আমল কি তখন আল্লাহ রসুল বললেন হাজুন মাবরুর কবুল হজ বখারি মুসলিম অত্র বিবরণে বোঝা গেল যে হজ একটি উত্তম আমল সিরিয়ালে রাসুল সাল্লাহ আলি সাল্লাম হজকে তিন নম্বরে গিয়ে পেশ করলেন উত্তম আমল আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আল ওমরা তো এলাল ওমরা কাফারাতন লেমা বাইনা এক উমরা থেকে আর এক উমরা হচ্ছে কাফারা মধ্যের যা পাপ হয় দুই মাস আগে ছয় মাস আগে উমরা করেছেন আবার এখন করলেন এই দুই উমরার মধ্যে যেই পাপ আছে সেই পাপ সম্পূর্ণ মিটে যাবে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তারপরে তিনি বললেন আল্লাহ হাজুল মবরুর লাইসালাহুল জাজা ইল্লাল জান্না কবুল হজের প্রতিদান জান্নাত কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই যার হজ কবুল হয়েছে তার জন্য জান্নাত নির্ধারণ হয়েছে বোখারি মুসলিম আবু হরাইরাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান হাজ্জা অলম এরফুস অলম এফসুক মান হাজ্জা লিল্লা যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল অশ্লীল কথা ও কর্মে অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না রাজা কাইমিন ওয়ালাদা থম্মহু তাহলে সে হজ করে ফিরে আসে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে তবে কথার সাথে অশ্লীল কথা ও কর্ম অপছন্দ কথা ও কর্ম জড়িয়ে দেওয়া হয়েছে দুটাই খুব কঠিন নারী পুরুষ একসাথে হজ করে ইমান টিকে রাখা যেমন কঠিন আমলে বাস্তবায়ন করাও তেমন কঠিন যার কারণেই লোকটি ফিরে আসে ওই দিনের মতো হয়ে যেদিন তার পিতা মাতা তাকে তার মাতা তাকে জন্ম দিয়েছে আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাবেউ বাইনাল হজ্জ অল উমরা তোমরা হজ উমরা একসাথে করো রাসুল সাল্লাহ আলি সাল্লাম উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ইলাইয়ামিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত হজ উমরা তোমরা একসাথে করো ফাইনাহুমাইয়ানফিয়ানে আল ফাকরা দনুবা হজ এবং উমরা দুইটা কাজ করতে পারে তা হচ্ছে মানুষের দারিদ্রতাকে দূর করতে পারে আর পাপকে দূর করতে পারে হজ করলে টাকা কমে যাবে বা টাকা সংসার চলবে না এই হিসাব বাতিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হজ এবং উমরার দুইটা ক্ষমতা আছে এই নেকির তার একটি ক্ষমতা হচ্ছে হজ উমরা পালন করলে মানুষের দারিদ্রতা দূর হবে দুই মানুষের পাপ মিটে যাবে পাপ মিটে যাওয়ার কথাটি রাসুল সাল্লাম বললেন কাল কিরে কর্মকারের ভাটির মতো কামা যেমনভাবে কর্মকারের ভাটিতে লহা দিলে লহার মধ্যে যে মরিচা রয়েছে সেগুলো ঝরে যায় কর্মকারের ভাটিতে হাঁপড়ের মুখের ওপরে লহা দিলে তামা দিলে ওর ময়লা চলে যায় যেমন হজ উমরা করলে মানুষের পাপ চলে যায় তেমন হজ উমরা একটি গুরুত্বপূর্ণ এবাদত আবু হরাই আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আমারা ফিরামাদানা আয় ওমরা তো ফিরামাদানা তা দিল হাজ্জাতান রামাজান মাসে যদি মানুষ ওমরা করে তাহলে সে হজ পালনের নেকি পাবে বোখারি মুসলিম রামাজান মাসে ওমরা করা ভালো অবশ্যই ওমরা ফরজ নয় অবশ্যই প্রতি বছর ওমরা করতে যেতে হবে বিধানটি এমনও নয় জরুরি কারণে কোনো কারণে মানুষ যেতে পারে তবে ওই টাকা অসহায় ফকির মিসকিনকে দিলে তার চেয়ে বেশি নেকি হবে বলে পরিস্থিতি আলোচনায় বোঝা যায় রামাজান মাসে ওমরা পালন করলে হজের সমান নেকি হবে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বোখারি মুসলিম আবু তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মা মিন ইউলি ইল্লা ওয়ান শেমালিহি মিন হাজারিন ও সাজারিন ও আবারিন হাত্তা তানকাতে আল আর্য ও হাহনা ও হাহনা মানুষ হজ করতে গিয়ে যে তালবিয়া লব্বাইক লব্বাইক লব্বাইক লব্বাইক এই দুটা যখন পড়ে তখন তার সাথে তাসবি পাঠ করে এই দোয়া পড়ে যা কিছু থাকে তার ডানে যা কিছু থাকে তার বামে এমনকি পাথর এমনকি গাছ এমনকি জড়বস্তু এইভাবে তাসবি পাঠ করতে করতে এই দোয়া পাঠ করতে করতে সারা পৃথিবী একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় আপনি পড়লেন আপনার পড়ার পরে আপনার পাশে পশু প্রাণী জীবজন্তু জড়বস্তু পড়লো তারপরে পড়লো তারপরে পড়লো এইভাবে এই দুয়া একবারে পৃথিবীর সর্বদিকে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এই কথা রসুল সাল্লি সাল্লাম বলেন আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্না হাজরা আসাদ কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে ও আসাদ বায়াজান মিনাল লাবানে ফাসাউয়াদাতু খাতায়াবানি আদম কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এইটি ছিল দুধের চেয়ে সাদা আদমের ছেলেমেয়ের পাপে পাথরটি কালো হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে এ কথা আল্লাহ রসুল বলেন তাহলে বোঝা যাচ্ছে যে পাথরটি জান্নাত থেকে নামানো হয়েছে এবং তখন পাথরটি ছিল দুধের মতো সাদা পাথরটি মানুষের পাপে কালো হয়ে গেছে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ কালো পাথরকে আবার পাঠাবেন কি হবে সেই কথা বলতে পারছি না পৃথিবী ভেঙে যাবে সেটা নষ্ট হবে আসমান জমিন মানুষজন ফেরেস্তা কিছুই থাকবে না আল্লাহ ছাড়া সব কিছু নষ্ট হয়ে যাবে কালো পাথরও নষ্ট হবে আবার আল্লাহ তালা কালো পাথরকে বিচারের মাঠে পাঠাবেন তিনি বলেন লাহু আয়নানে বেহেমা কালো পাথরের দুটি চক্ষু হবে তা দিয়ে মানুষকে দেখতে পাবে ও লেসানুন বেহি কালো পাথরের একটি জিভ হবে তা দিয়েও কথা বলবে ও ইয়াসাদ মানিস্তালামাবে হাক্কিন তারই পক্ষে কথা বলবে যে বৈধ পয়সায় হজ করেছে তাকে চুমা দিয়েছে যে বৈধ পয়সায় হজ করেছে কালো পাথরকে চুমা দিয়েছে তারই পক্ষে কালো পাথর কথা বলবে বিচার মাঠে যেসব মাধ্যমগুলি রয়েছে আপনার পক্ষে যা মানুষের পক্ষ থেকে কথা বলবে আল্লাহর সামনে তার একটি হচ্ছে কালো পাথর এ কারণেই মনে হয় মানুষ হজের ব্যাপারে বৈধ পয়সার খুব খেয়াল করে নিজের পয়সা বাদ দিয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চাই হিসাব নিকাশ ঠিকই আছে এটা হয় ভালো এসব চাকরি রিটায়ার্ডের টাকা এসব ব্যাংকে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে সেই টাকা জমা করে হজ হবে কি না আপনি সন্দেহ করছেন যেটা সেটাই ঠিক আপনার অন্তটা দিন রাত বলছে হয় কি না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বেহাক্কিন সত্য সত্যই যদি সে কালো পাথরে চুমা দিয়ে থাকে তার মানে পাথরে চুমা দেওয়া তো ইশারাই যথেষ্ট তাহলে আল্লাহ রসুল এই কথা বলছেন কেন অবশ্যই পয়সা বৈধ হতে হবে তাহলে এটা হবে বলেন আন্না আল্লাহ আমি আবদুল্লাহ ইবন উমারকে এই রুকনে এমানিতে আর কালো পাথরের এই দুই স্থানে এই দুই কোনাতে ভিড় করতে দেখেছি জোর করে ঠেলে গিয়ে কোনাতে হাত লাগাচ্ছে চুমা দিচ্ছে আমি বললাম মা রায় তো আহাদান মিন আসাবিন আলি সাল্লাম এইভাবে আমি নবীর কোন সাহাবিকে চুমা দিতে দেখিনি আমি বললাম ইয়াব আব্দুর রহমান এন্নাকা তুজা হেম আল্লাহ রুকনায়নে আবু আব্দুর রহমান আবদুল্লাহ ওমার ওমারের ছেলে শুনুন আপনাকে আমি এই দুই স্থানে দুই কোনাতে জোর করে ভিড় করে চুমা দিতে দেখছি ব্যাপারটা কি মারাই তো আহাদান সাল্লাম আমি সাহাবির নবীর কোন সাহাবিকে এভাবে ভিড় করে চুমা দিতে দেখিনি তখন উনি বলছেন ইন আফাল শুনন আমি যদি সত্য সত্যই ভিড় করে চুমা দিয়ে থাকি তাহলে আপনি শুনুন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি খাতায় এই দুই জায়গাতে হাত লাগালে মানুষের সব পাপ মিটে যাবে এক জায়গায় হাত লাগানো আর এক জায়গায় চুমা প্রথমে হাত লাগানো পরের জায়গায় চুমা তবে চুমা দিতে না পারলে দূর থেকে হাতের ইশারা ইশারা করা হবে এটাই চুমা এ বলে তিনি থামলেন না তিনি বলছেন অসমিত হইয়াকুল আমি আল্লাহ রসুলকে আরো বলতে শুনেছি তিনি বলছিলেন মান্তাফা বেহাদ আল বাইত যে ব্যক্তি এই বাইতুল্লাহ তফ করবে কানা কাঁদলে রাকাবাতিন সে নেকি পাবে একটা গোলাম আজাদের যদি এই কাবাঘরকে তফ করে তাহলে সে একটা গোলাম আজাদ করলে যত নেকি পাই তত পাবে তারপরে আবার বলছেন ও স্বামী তো ইয়াকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলছিলেন লায়ার ফ কাদামান ওয়ালা ইয়াদা ওখরা যতবার পা উঠাই এবং নামাই নামানোতে এক নেকি লিখা হয় উঠানোতে এক নেকি লিখা হয় নামানোতে এক পাপ মিটে যায় আর উঠানোতে এক পাপ মিটে যায় যতবার নামায় এবং উঠাই পা ততবার একটা করে পাপ মিটে যায় আর একটা করে নেকি লিখা হয় অন্য বর্ণনা এসেছে দশটি করে নেকি লিখা হয় দশটি করে পাপ মিটে যায় তাহলে তফও যেমন চুমা দেওয়াও তেমন পা উঠা নামানো তেমন সম্মানিত মসজিদের মুসল্লি মধ্যখানে এখানে একটা কথা বলে রাখছি তফ সর্বদা চলবে আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া আব্দা মানফ ইয়া আব্দা মানফ শোনো সে হে বানি আব্দে মানাফ আব্দে মানাফের ছেলে মেয়েরা শোনো লা তান্নাও আহাদান তোমরা কাউকে বাধা দিব না তফা বেহাদাল বাই ও সল্লা আইয়াতা সাতিন মিন লাইলিন ও নাহারিন চব্বিশ ঘন্টা কাউকে তফ করতে এবং কাউকে সলাত আদায় করতে এই কাবা ঘরে নিষেধ করব না কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই রাত দিন সমান না বুঝে মানুষ সারা জীবন কোনো দিন কোরআন মাজিদ পড়েনি হজ করতে গিয়ে হয় কোরআন মাজিদ পড়ছে সব সময় আর না হলে গল্প গুজব করছে সোননাথ পড়বেন আর তপ করবেন দিন রাত গেছেন বসে আছেন কেন বাজার করতে যান কেন বাজার ওখানে আছে হারামে যা যা পাওয়া যায় ঢাকা তো তাই পাওয়া যায় ওখান থেকে কিনে আনিয়ে আনতে হবে এ মাথায় আসলো কেন বালা আর ওই তাবিজ আর আপনার ওই তাসবি তো কোনো প্রশ্ন আসে না ওগুলো তো হারাম ওই সব জায় নামাজ এখানেও পাওয়া যায় তো এত বাজার করতে হচ্ছে কেন ওই কাপড় এখানেও পাওয়া যায় তার চেয়ে ভালো কাপড় এখানে আছে ওখানে এগুলো করতে হবে কেন দুইটা কাজ রাসুল সাল্লাম চিরদিনের জন্য নিষেধ করলেন কখনো তোমরা মানুষকে কাবা ঘরে সলাত আদায় করতে নিষেধ করবো না তোমরা কাবা ঘরে কখনো তফ করতে নিষেধ করবে না এই যে আপনি তফের জন্য হাঁটতে আরম্ভ করলেন যতবার পা উঠাচ্ছেন ততবার দশটা করে নেকি লিখা হচ্ছে আর দশটা করে পাপ মিটে যাচ্ছে আপনি সাধারণ এটা আমল মনে করেন সে আমলটা বাদ দিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন বাজার করছেন আবার কোরআন তেলাওয়াত করছেন করেন কোরআন তেলাওয়াত ভালো তবে মনে রাখবেন ঘরের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত করলেও অক্ষরে দশ নেই কি হবে আর বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন তেলাওয়াত করলে অক্ষরে দশ নেই কি হবে কোরআন তেলাওয়াত ভালো কাজ করেন তবে ওখানে করলে বেশি নাকি হবে এই হিসাব বাতিল ওখানে করতে হবে তপ আর ওখানে সলাত আদায় করতে হবে চব্বিশ ঘন্টা কোনো নিষিদ্ধ সময় নেই হাজারো মানুষ মানুষকে নিষেধ করছে সলাত আদায় করতে হবে না আর তফ এমন একটা আশ্চর্য এবাদত যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঋতুবতী নারীদেরকে নিষেধ করলেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল ঘুরছেন তো অফ করতে করতে দেখছেন আয়েসা বসে কাঁদছেন আল্লাহ রসুল বলছেন আহিস্তি ও তুমি ঋতুবতী নাকি লেমা কি তুমি কাঁদছো কেন তখন আয়েসা বলছেন জি হ্যাঁ আমি ঋতুবতী এই জন্য আমি কাঁদছি তখন আল্লাহ রসুল বলছেন ইফালি মায়া ফাল হাজ্য আল্লাহ তাতুফিল বাইত হাত্তা তাথরি তুমি করো যা কিছু হাজিরা করছে তবে তুমি তপ করতে পাবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হয়েছ ঋতুবতী মহিলা তপ করতে পারে না ঋতুবতী মহিলা সলাত আদায় করতে পারে না ঋতুবতী মহিলা শ্যাম পালন করতে পারে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বোখারি মুসলিমের হাদিস কঠোরভাবে আয়েসাকে না করে দিলেন যে তুমি তপ করতে পারবা না তপ থেকে তুমি বিরত থাকো তবে হাজিরা যা করে তাই করো অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা ইমাম বোখারি বলতে চেয়েছেন মহিলারা কোরআন তেলাওয়াত করতে পাবে তাসবি তাহলিল জিক রাজগার করতে পাবে ঋতু অবস্থায় করবে আল্লাহ রসুল বলছেন ইফ আলিফ মায়া ফালোর হাজ্য যা করে হাজি কি দিয়ে বুঝায় আপনাকে আমি যে যা করে সেটা কি যা মানে কি যা মানে কোরআন তেলাওয়াত যা মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যা মানে আল্লাহ আকবর আল্লাহ তফ ব্যতীত যা কিছুই এবাদত করা যায় সবই তুমি করো কোরআন তেলাওয়াত করবে ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় বোখারি মুসলিম রে হাদিস তার জাজল্য প্রমাণ এমনিতে এমাম বোখারি আরো দশটি দলিল পেশ করেছে ঋতু অবস্থায় কোরআন মাজিদ তেলাওয়াত করার সম্মানিত মসজিদের মুসল্লি যে একটি গুরুত্বপূর্ণ এবাদত যার অনেক ফজিলত রয়েছে আমাদেরকে বুঝে আমল করা আল্লাহ তো অভিজ্ঞান করুক আল্লাহ সাল্লি আল্লাহ বারেক আলাই আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা হজের নিয়মাবলী আবু হরাই রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন খুজুয়ানি মানা শেখাকম পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে হজের নিয়মাবলী শিখে নাও পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে হজের নিয়মাবলী শিখে নাও হজের নিয়মলি হাদিস থেকে শিখতে হবে এইটা আল্লাহ রসুলের আদেশ কোনো জায়গা থেকে কোনো মানুষের মতামতের উপরে হজ করা হবে না এটা তার আদেশ বোখারে মুসলিমের হাদিসে এসেছে ওলা তা খোঁজো অন্য মানসে কাকুম তোমরা অবশ্যই আমার থেকে হজের নিয়মাবলী শিখবে সংক্ষিপ্ত কথা ওই দিক থেকে ফিরে চলে আসলাম বাড়ি থেকে বের হচ্ছেন হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহ তওয়াক্কাল লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বের হওয়ার পরে নিজের গাড়ি হোক মানুষের গাড়ি হোক বাহনে যখন পা দিচ্ছেন তখন বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুমাহান আল্লাদি সাক্ষর আল্লাহ হাদা ওমা কুন্নাল্লাহ মুকরিন ওয়াইন্না এল রব্বেনা লামুন কালেবুন সম্মানিত মসজিদের মুসল্লি এহরাম মদিনা মদিনাবাসীর জন্য এহরাম নির্ধারণ করলেন ওয়ালে সাম জোহফা সিরিয়াবাসীর জন্য নির্ধারণ করলেন জোহফা ওয়ালে আহলে নাজদ নাজদবাসীর জন্য নির্ধারণ করলেন কার্নমানাজিল বলে আহলিল ইয়ামান ইয়ালামলাম বাসির জন্য নির্ধারণ করলেন ইয়ালামলাম বলে আহলিল ইরাক জাত ইরকিন ইরাক বাসির জন্য নির্ধারণ করলেন জাত ইরক এই কথা বলার পরে তিনি বললেন ও হন্না লাহন্না এইসব এলাকার মানুষ এইসব স্থানে এহরামবাদ হয়ে তারপরে বললেন ওমান হিন্না আর এইসব এলাকার উপর দিয়ে যারা আসবে তারা এইসব জায়গায় এসে এহরামবাদ হয়ে তারপরে তিনি বললেন ওয়াহালো মাক্কা ফি মাক্কা মক্কাবাসীরা এহরাম বাঁধবে মক্কাই মক্কাবাসীকে এহরাম বাঁধার জন্য আয়েসার ঋতুবতীর জায়গা তানিমে এহরাম বাঁধতে যেতে হবে তাদের কলম বাতিল ওটা চলবে না যারা মক্কায় বসবাস করে তাদেরকে বাড়ি থেকে এহরাম বাঁধাতে হবে এ কথাই চূড়ান্ত বাড়ি থেকে এহরাম বাঁধা বের হবে বাংলাদেশ ভারত পাকিস্তান এইসব দেশের জন্য এলামলাম তবে বিমানে যাওয়ার সময় এমলাম এলামলামের পাশ দিয়ে অর্থাৎ কার্ন মানাজিলের পাশ দিয়েই বিমান নামে নয় কিলোমিটার বা সাতাইশ কিলোমিটার দূরে কার্ন মানাজিল পড়ে এক বর্ণনায় হিসাবে একাত্তর কিলোমিটার দূরে কার্ন মানাজিল পড়ে এলামলামের চেয়ে কার্ন মানাজিলের উপর দিয়ে বিমান নামে কাছাকাছি এটাই বোঝা যায় বিমান জিদ্দা বিমানবন্দরে নামার পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে এহরাম বাঁধবে এ কথাই ঠিক আবু হরিয়াল্লাহ আনহ বলেন আমার আনি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কাল রসুল্লাহ আতানি জিব্রাইল আমার আনে আমরান আমার কাছে এখনই জিব্রাইল এসেছিলেন জিব্রাইল এসে আমাকে আদেশ করলেন আমি আমার সাহাবিদেরকে বলে দিব তারা এহরাম বাঁধাতে এবং দোয়া পড়াতে উচ্চ স্বরে পালন করবে জোরে এহরাম বাঁধবে সশব্দে উচ্চ স্বরে এবং তালবিয়া জোরে উচ্চ স্বরে পড়বে সম্মানিত মসজিদের মুসল্লি আপনি এহরাম বাঁধবেন এলামলাম কারণ মানাজিলে স্থানে গিয়ে লাভবায়ক ওমরাতান আমি ওমরার জন্য উপস্থিত যদি অন্যের জন্য এরাম বাঁধেন লাভবাহিক আন আবি আমার পিতার পক্ষ থেকে বা আমার পিতার পক্ষ থেকে লাভবাহিক উদ্দেশ্যে লাভবায়ক আমি উপস্থিত এই কথা বলার পরে আপনি শুরু করবেন লাভবায়ক আল্লাহ লাভবায়ক লাভবায়ক লা শারিক আলাক লাভবায়ক ইন্নাল হামদার হে আল্লাহ আমি উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে যে বলবেন এমন বলা বলবেন একবারে যেন মাঠঘাট ফেটে যায় যেভাবে সম্ভব সর্বদা চলতে থাকবে একই রকম অবশ্যই এহরাম বাঁধার পূর্বে অজু করতে হবে গোসল করতে হবে অজু করতে হবে দুই রাত সলাত আদায় করতে হবে এরকম কোনো হিসাব রাসুল সাল্লাহ সাল্লাম দেননি তবে একটা বড় এবাদত অজু করে দূরে কাজ সলাত আদায় করে নেন অজু করেছেন এই জন্য আপনি দূরে কাজ সলাত আদায় করছেন তা করেন অজু করেছেন অজুর হিসাবে দূরে কাজ সলাত আদায় করলেন তা করে নেন এহরামের কাপড়ও রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন ইহুরেম ফি এজারিন মানুষ এহরাম বাঁধবে লুঙ্গি চাদর আর স্যান্ডেলে স্যান্ডেল এর অর্থ এই নয় যে এই চাপ্পলি হতে হবে আপনার জুতাও হতে পারে তবে শুধু ওই টাকনো দুটা খোলা থাকবে পায়ের গোড়ালি যেন দেখতে পাওয়া যায় চামড়ার স্যান্ডেল হবে না এ কথা ঠিক নয় ওই লোকটা আমাকে বলছে যে আপনার দম দেওয়া জরুরি হয়ে গেছে জরিমানা দিতে হবে আমি বললাম বুঝলাম না জরিমানা দিতে হবে মানে ওই যে চামড়ার স্যান্ডেল পরে আছেন তাই আমি বললাম যে চামড়ার স্যান্ডেল তো কোনো সমস্যা নেই তা আমার তো হজ আরম্ভই হয়নি ওমরা আরম্ভ হয়নি তা আমি জরিমানা দিব কি প্রায় মোয়াল্লেমই যে অশিক্ষিত এটা একবার আস্ত ব্যবসা কেউ ধর্মকে বুঝেও দেখে না পালনও করার চেষ্টা করে না আর মাঝাব দিয়ে যদি ধর্ম চলে তাহলে সঠিক পথ পাবে মানুষ কি করে আল্লাহর নবী বলছেন যে তোমরা আমার কাছ থেকে নিয়ম শিখো আর মানুষ বলছে যে মোয়াল্লামের কাছে নিয়ম শিখো তাহলে কি এক হয় নাকি এটা হয় কি করে এটা অসম্ভব সাহাবি বলছেন মায়াল রসুল মোহরেম মোহরেম কি এহরাম বাধা ব্যক্তি কি পড়বে তখন আল্লাহ রসুল বলছেন লা তাল বাসুল আমা এমা পাগড়ি পরতে পাবা না অলাল কমসা শার্ট জামা এগুলো পাঞ্জাবি পরতে পাবা না অলা সারাবিলাত পায়জামা পরতে পাবা না তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অলা খেফাফা মোজা ব্যবহার করতে পাবা না এগুলো পোশাক চলবে না এরপরে মহিলাদের ব্যাপারে বলছেন ওয়ালা তাতা নাক্কাব আল মারাতুল মা অলাল কুফা যায়ন যারা এহরাম বাঁধে মহিলা তারা মুখ ঢাকতে পাবে না এবং হাতের কবজি ঢাকতে পাবে না কিছু বিবরণে ঢাকার বিবরণ আসলেও তা গ্রহণীয় নয় সব মিলে মুখমণ্ডল এবং হাতের কবজি মহিলাদের না ঢাকাই ভালো মহিলাদের পোশাক কি হবে তা রাসুল সাল্লাম বলেননি তবে পুরুষের পোশাক এহরাম বাধার সবাই কি হবে তা আল্লাহ রাসুল উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তা হবে চাদর তা হবে লুঙ্গি এই দুটা এই জন্য দুইটা কাপড় একটা চাদর আর একটা লুঙ্গি আর একটা হচ্ছে স্যান্ডেল চাপ্পল জুতা যার পায়ের গোড়ালি দিক খালি থাকবে এ হচ্ছে কাপড় আর হচ্ছে এহরাম এহরাম অবস্থায় প্রাণী শিকার করা নিষেধ গায়ের লুম মাথার চুল পুরুষ নারী কেউ কাটতে পাবে না উঠাতে পাবে না একবারে টোটালাই নিষেধ পুরুষ মাথায় কাপড় দিতে পাবে না কোনো সময় মাথায় কাপড় দেবে না স্বামী স্ত্রী এহরাম বাঁধার পরে মিলনে লিপ্ত হতে পাবে না যদি মিলনে লিপ্ত হয় তাহলে তার হজ বাতিল হবে এ কথাই ঠিক একাধিক আলোচনাতে যা বোঝা যায় তাতে জরিমানা দিলেও চলে জরিমানা হচ্ছে ছয় দিন শ্যাম থাকতে হবে অন্যথায় গোলাম আজাদ করতে হবে অন্যথায় দম দিতে হবে একটা ছাগল জবে করতে হবে তবে মোয়াল্লেম আপনাকে বলছে যে ভুল ত্রুটি থাকতেও পারে আপনি একটা ছাগলের দাম দিয়ে দেন আমাকে আমি ওটা জবাইয়ের ব্যবস্থা করে দেবো সবার কাছে নিয়েছি সন্ধে শরীয়ত হয় কি করে একেবারেই হারাম টোটালাই হারাম এই মসজিদের পুরুষ ও মহিলা সকল মুসাল্লিকে আন্তরিকভাবে জোরালোভাবে বলা যাচ্ছে যে যার যেখানে সম্ভব সেই জন্য তার আত্মীয় স্বজন মুসলিম পুরুষ নারীকে বলে দেয় সন্ধের ওপরে যেন জরিমানা না দেয় এটা হারাম না দেওয়াই ভালো এরকম সন্দেহের উপরে দেওয়ার চেয়ে যখন স্পষ্ট হবে সত্যি আমি এরকম অপরাধ করেছি মাথার চুল কেটে ফেলেছি বা এরকম আমি নখ কেটে ফেলেছি বা এরকম আমি স্ত্রীর সাথে মিলন ঘটিয়েছি তাহলে আপনাকে এই জরিমানা দিতে হবে দম দিতে হবে ছাগল জবে করতে হবে এ এ হচ্ছে এ রাম সম্মানিত মসজিদের মুসাল্লিম এবার আপনি চলে গেলেন কাবা ঘরে আবু হরাজি আল্লাহ তালহ বলেন দাখাল রসুল্লাহ সাল্লাম মক্কাতা ওয়াতা এলাল হাজির আসওয়াদ মক্কায় গিয়ে সর্বপ্রথমে ওই ব্যাগ বকচা রেখেই যাবেন না কাবা ঘরে আগে একটু জিরিয়ে নেন শরীর হাত ঠিক করে নেন গোসল করে নেন কোথায় থাকার জায়গা হচ্ছে সেটা ঠিক করেন রাস্তাঘাট ঠিক করেন সলাদ চলছে জামাতে উপস্থিত হন আর না হলে ওই ইয়েতে হোটেলেই সলাত আদায় করে নেন কেন কাবা ঘরে ঢুকে প্রথম কাজ করতে হবে তফ ফাদাখাল রসুল্লাহ সাল্লাম মক্কায় প্রবেশ করলেন ও এলাল হাজির আসদে এরপরে তিনি কালো পাথরের দিকে আসলেন ফাস্তালামাহু এবার কালো পাথরকে তিনি চুমা দিলেন হজের ওমরার প্রথম কাজ হচ্ছে কালো পাথরে চুমা দেওয়া এটাই প্রথম কাজ কাবা ঘরে ঢুকে যখন আপনি যাবেন তখন হাঁটতে হাঁটতে ওই দিকে যাবেন ডান দিকে আছে সবুজ বাতি আর বাম দিকে আছে কালো পাথর ওই কোনার ওপরে সবুজ বাতি ডান দিকে কালো পাথর ওই কোনার ওপরে আরও যারা আছে তারা সহযোগিতা করবে বিসমিল্লা আল্লাহ আকবর সবসময় বিসমিল্লা বলতে হবে না বিসমিল্লা আল্লাহ আকবর এ বলে আপনি চলা আরম্ভ করেন কোনো নির্ধারিত দোয়া নেই তবে আপনার দোয়া চলবে বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারিক আল্লাহ লাব্বাইক ইন্নাল হামদ নেহমত আল্লাহ কলমুল লা শারিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দোয়া সর্বদাই চলবে অন্য অন্য দোয়া আপনি পড়তে পারেন সাহেব ইয়াজিদ রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম ইয়াকুল বাইনার রুকনায়নে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখেরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ রাসূল কালো পাথর হাজরা আসদ রুকুন এবং রুকনে ইয়ামানি এই দুটার মাঝে রব্বানা আতেনা এই দোয়াটি পড়তেন যতবার আপনার সম্ভব এক কোনা থেকে আর এক কোনা একটি নির্ধারিত দোয়া রয়েছে সেটা হচ্ছে এই দোয়া এবার যখন চলে আসলেন তখন একবার হলো আবার আসলেন আর একবার হলো এ হলো সাতবার প্রথম তিনবার জোরে যাওয়ার চেষ্টা করবেন পরের চারবার স্বাভাবিক যখন সাতবার হয়ে যাবে তখন দূরে কাজ সলাত আদায় করবেন জমজমের পানি পান করতে হবে এই কথা জরুরি নয় আপনি চলেন এবার সাফা পাহাড়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সুম্মা আতা এলা সাফা আলাহু এরপরে তিনি সাফা পাহাড়ে আসলেন ও আকবালা এলাল কাবা সাফা পাহাড়ে উঠে কাবা ঘরের দিকে মুখ করলেন রাফা এদাই হে এবং তার দুই হাত উঠালেন এবং ওয়াদু ওয়াদ করুল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন দোয়া করতে লাগলেন উঠে আপনি বলবেন লাহুল মুলক কাদির এই দোয়া পড়ার পরে আল্লাহকে ডাকবেন আপনার যেভাবে ইচ্ছা যেভাবে সহজ আপনি কান্না কাটি করবেন কাবাঘরের দিকে মুখ করে হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন আপনি একটা সুবিধা মতো জায়গা ঠিক করে নেবেন ওখানে দীর্ঘ সময় হাত তুলে দোয়া করার পরে হাঁটবেন আল্লাহ তালা বলছেন ইসাও ফাইনাল্লাহ তোমরা দৌড়াও সাফা মারোয়াতে আল্লাহ তালা তোমাদের উপর এটা ফরজ করেছেন আপনি স্বাভাবিকভাবে হেঁটে যান এক সবুজ বাতি থেকে আর এক সবুজ বাতি একটু দৌড়ানোর চেষ্টা করবেন এরপরে আপনি গেলেন মারোয়া পাহাড়ে একবার হলো আসলেন আর একবার হলো এভাবে সাতবার তবে প্রথম তিনবার এখানে হাত তুলে দোয়া করবেন ওখানে হাত তুলে দোয়া করবেন পরের গুলিতে না করলেও চলবে তবে প্রত্যেক বারই প্রথম তিনবার যখনই আপনি তো করতে যাবেন সাই করতে যাবেন সাফা মারার মাধ্যমে তখনই আপনি দুই জায়গাতেই হাত তুলে দোয়া করবেন এবার শেষবারে মাথার চুল ছোট করবেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ মোহাল্লে আলাল কিনা আল্লাহ যারা মাথা নেড়ে করলো ওদের প্রতি দয়া করো সাহাবিগন বলছেন আল্লাহর নবী যারা মাথার চুল ছোট করলো আল্লাহ রসুল বলছেন যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো আল্লাহ রসুল যারা মাথার চুল ছোট করলো আল্লাহ রসুল বলছেন যারা মাথার চুল নেড়ে করলো তাদের প্রতি দয়া করো তো সাহাবিগুন বলছেন আল্লাহ রসুল যারা মাথার চুল ছোট করলো তখন আল্লাহ রসুল তৃতীয়বারে বললেন হ্যাঁ যারা মাথার চুল ছোট করলো তারাও তাহলে বোঝা যাচ্ছে যে নেড়ে করা অনেক গুণে ভালো ছোট করার চেয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলাদের জন্য মাথা নেড়ে করতে হবে না নিষেধ মহিলাদের মাথা নেড়ে করা নিষেধ তারা ছোট করবে মাথার চুলের শেষ অংশ কেটে দিবে এ হলো উমরা এখন দিনরাত চলবে তপ সলাত সাত দিন পার হওয়ার পরে জুলহিজ্জার অষ্টম দিন ফজরের সলাতের পরে লব্বায়ক হাজাতান হজের জন্য উপস্থিত এই বলে মিনাই উপস্থিত হবে আমি কথাগুলি বলে শেষ করি মিনাই তিন দিন থাকবে তবে ওই দিন আট তারিখে পৌঁছবে মিনাতে গিয়ে জোহরের সলাত আদায় করবে দুই রেখাত আসরের সলাত আদায় করবে দুই রেখাত মাগরীবের সলাত আদায় করবে তিন রেখাত এশার সলাত আদায় করবে চার রেখাত ফজরের সলাত দুই রেখাত আদায় করে বের হবে আরাফার উদ্দেশ্যে নয় তারিখ সকালে মলেম জোর করে এসার রাতে নিয়ে যায় আহাল পরিবার থাকে সমস্যা হয় নয় তারিখ ফজরের সলাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে যেতে হবে আরাফার মাঠে দোয়া চলছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শরিক আলাক লব্বাইক ইন্নাল হামদ নেহমত আলাক অলমুল লা শরিক আপনি চলে আসলেন আরাফার মাঠে ফজরের পরে আরাফার মাঠে এসে শুধু খাওয়ার ব্যবস্থা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন কম খাবেন শুধু দেখবেন যে কেউ খালি খাওয়াই টেনে নিয়ে বেড়াচ্ছে এত ব্যস্ততা কেন খাওয়া নিয়ে আপনি ওখানে গিয়ে দোয়া করেন রাসুল সাল্লাম বলেন খায়ের আরাফা মা আনা কাবলি হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া আর আমি এবং আমার পূর্বে নবীগণ যেটা বলেছেন সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া সেটা কি কাদির আপনি এই দোয়া পড়েন তাসবি তাহলিল জিক রাজকার করতে থাকেন আনাস আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মামিন ইয়মিন আল্লাহ ইউক সেরা আরাফা আরাফার আল্লাহ তালা মানুষকে জাহান্নাম থেকে যত মুক্তি দেন পৃথিবীর আর দিন আর স্থানে তত মুক্তি দেন না আরাফার দিন আরাফার মাঠে আল্লাহ তালা মানুষকে জাহান্নাম থেকে যত মুক্তি দেন পৃথিবীর আর কোনো দিন আর কোনো স্থানে তত মুক্তি দেন না সেটা হোক না কেন জুমার দিন সেটা হোক না কেন লায়লাতুল কাদর সেটা যেই সময় হোক না কেন পৃথিবীতে এমন কোনো দিন নেই পৃথিবীতে এমন কোনো স্থান নেই পৃথিবীতে এমন কোনো সময় নেই ওই সময়ে মানুষ অত জাহান্নাম থেকে মুক্তি পায় ওই আরাফার মাঠে মানুষ যত জাহান্নাম থেকে মুক্তি পায় দিন যত যাবে জিকিরাজকার তত বেশি হবে হাত তুলে দোয়া তত বেশি হবে জোহর আসর দুটা একসাথে সলাত আদায় করে নিতে হবে মাঝাবি ভাইরা জোর করে জোহরেরটা জোহরে পড়বে আসরেরটা আসরে পড়বে ধর্ম পৈতৃক সম্পত্তি যেভাবে ইচ্ছা সেভাবে পালন করে এটা আমার বাপের জমি আমি এদিক দিয়ে চাষ শুরু করি আর এদিক দিয়ে চাষ শুরু করতে তো লোকের কি ধর্ম পৈতৃক সম্পত্তি নয় ইসলাম ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরাফার মাঠে জোহর এবং আসর দুটো একসাথে সলাত আদায় করতে বাধ্য পৃথিবীর কোন মানুষের কথা চলবে না ধীরে কাপ ধীরে কাপ করে চারে কাপ সলাপ করতে হবে এটাই চূড়ান্ত দিন যত যাবে হাত তুলে দোয়া তত বেশি হবে কান্নাকাটি তত বেশি হবে একাই হয়ে যান স্ত্রীকে অন্য জায়গাতে বসতে বলেন আপনি অন্য জায়গাতে বসেন ক্ষমাজকে নিতেই হবে তারপরে কোনো কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানা আতা লাইলাতা জামিন কাবলা তলইল ফাজরে ফাকাদ আদরাকাল হাজ্জা মজদালেফার দিন ফজর পর্যন্ত সময়ে কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হতে পারে তাহলে সে হজ পেয়ে নিল যে কে কি বলছে এটা দেখবেন না এ হলে হজ হয় না সে হলে হজ হয় না এটা হলো ফরজ এটা হলো নফল এগুলো কিছু নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মজদালেফার দিন ফজর পর্যন্ত সময়ে যদি মানুষ আরাফার মাঠে উপস্থিত হতে পারে তাহলে তার হজ হয়ে গেছে আরাফার মাঠে উপস্থিত হয় হচ্ছে হজ সূর্য ডুবার পরে আরাফার মাঠ ত্যাগ করবেন মজদালেফার মাঠে চলে আসেন আল্লাহ তালা বলছেন ফায়জা আফাজ তুমিন হারাফাতিন ফাদ করুল্লাহ হারাম যখন তোমরা আরাফার মাঠ থেকে চলে আসবে মোজদালে ভাই তখন আল্লাহকে ডাকো এখানে হাত তুলে দোয়া করো মোজদালেফাতে হবে মাগরেবের সলাত এবং এসার সলাত একসাথে মাগরেবের তিন আর এসার দুই সন্ন্যাত তো পড়তে হবে না হবেই না বিতরু পড়তে হবে না সেদিন মোজদালেফার মাঠে মনে থাকে যেন মোজদালেফার মাঠে সন্ন্যাত তো পড়তে হবে না হবেই না মজদালেফার মাঠে বৃত্তির পড়ার প্রমাণ নাই এক রেখাত তিন রেখাত বৃত্তির পড়বেন না তিন রেখা তার দুই রেখাত পড়ে নেওয়ার পরে এখানে শুয়ে যান সকাল হয়ে যাক সূর্য উঠার আগে স্থান ত্যাগ করবেন করা সূর্য উঠার পরে স্থান ত্যাগ করত আপনি সূর্য উঠার আগে স্থান ত্যাগ করবেন চলেন এবার পাথর মারতে হবে জাবের রাজি আল্লাহ বলেন রাইতু রসুল্লাহ রামা জামারাতান জোহান ইয়ামান নাহারে কুরবানের দিন আমি আল্লাহ রসুলকে সূর্য উঠার পরে চাস্তের সময় সাতটা সাড়ে সাতটায় পাথর মারতে দেখেছি অম্মা বাদো ফায়জা জালাতি শামস পরের দুই দিন পাথর মারতে দেখেছি জোহরের পরে একটার পরে সূর্য ঢোলার পরে প্রথম দিন শুধুমাত্র বড় জামরা জামরায় উলা জামরায় ওস্তা জামরায় আকাবা মিনা থেকে প্রথম যেটা জামরা পাথর মারার জায়গা পড়ে সেটা হলো প্রথম জামরা তারপর এটা দ্বিতীয় তারপর এটা তৃতীয় এটা নাম বড় জামরা প্রথম দিন শুধু এক জায়গাতেই পাথর মারতে হবে সেটা হলো দুইটাকে ছেড়ে দিয়ে তৃতীয়টাতে যাবেন আল্লাহ রসুল যখন পাথর মেরেছিলেন তখন কাবা ঘর ছিল বাম হাতের দিকে আর মিনা ছিল ডান হাতের দিকে পাথর মারতে ঢোকার সমাতে আগিয়ে যাচ্ছেন আগিয়ে যাচ্ছেন বাম হাতের দিকে চলে যাবেন তাহলে রাসুলের সোননাথের মতো পাথর মারা হবে ডান হাতের দিকে গেলে হবে না আপনি যাচ্ছেন তো পাথর মারার জন্য যেতে যেতে বাম হাতের দিকে যান আপনার বাম হাত যেদিকে সেদিকে চলে যান আগাতে আগাতে একবারে শেষটাই চলে যান পাশে গিয়ে পাথর মারবেন আল্লাহ আকবার সাতটা পাথর মারতে হবে কেউ কারোর পক্ষ থেকে মারতে পারে পাথর মারার পর দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েসার পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন আপনার যত সম্ভব আপনি কুরবানি করুন রাসুল সাল্লাম বলেছেন আফজালুল হাজ্জাল আজ্য সাজ্য সবচেয়ে উত্তম হজ হচ্ছে বেশি বেশি রক্ত প্রবাহিত করা আর সবচেয়ে উত্তম হজ হচ্ছে দিন রাত চিলিয়ে থাকবে আপনার এ দোয়া পড়া লাইক আল্লাহ লাইক লাইক লাখ লাইক ইন্দাল হামদর ইন্নাল আল্লাহ কলমুল লা একবারে চিৎকার করে যে যত বেশি পড়তে পারবে তার তত উত্তম হজ যে যত বেশি রক্ত প্রবাহিত করতে পারবে তার তত উত্তম হজ এইবার কুরবানি করার পরে চলেন মাথা নেড়ে করতে হবে মাথা নেড়ে করার পরে কাবা ঘর তফ করতে হবে এরপরে সাফা মারোয়া সাই করতে হবে এরপরে ঘুরে আসতে হবে মিনাই রাতেই আজকে অনেক কাজ এক প্রথমে বড় জামরায় পাথর মারা দুই কুরবানি করা তিন মাথা নেড়ে করা চার কাবাঘর তপ করা পাঁচ সাফা মরা তাই সাই করা ছয় মিনায় ফিরে আসা রাতে মিনায় ফিরে আসতে হবে রাত অতিবাহিত করতে হবে মিনাই মিনাতে বসে থাকেন সকাল হয়ে যাক জোহর পর্যন্ত বসে থাকেন এখন তো নিয়ম করেছে ভোর রাত থেকে পাথর মারা শুরু করছে পরের দিন রাত পর্যন্ত আপনি চেষ্টা করেন পরের দিন জোহরের পরে পাথর মারবেন পরের দিন তার পরের দিন দুই দিন যাবৎ তিন দিনও পাথর মারতে পারেন দুই দিন পাথর মারবেন দুই দিন পাথর মারার পরে হজের কাজ শেষ হয়ে গেল এরপরে আপনি শেষ বিদায়ী তপ করার পরে আর কাবা ঘরে থাকতে পারবেন না বিদায় তপ করে বাড়ি ফিরে আসুন সম্মানিত মসজিদের মুসাল্লি বিবরণে কোনো জায়গায় কোনো কথা ছুটে যেতেও পারে আপনি পরক্ষণে জিজ্ঞাসা করলে তা আমরা বলার চেষ্টা করব হজের নিয়মাবলী হজের ফজিলত হজের ফরজিয়াত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম মসজিদের সকল পুরুষ ও মহিলা মুসল্লি আপনারা আপনাদের দিনী ভাই বোনকে বিষয়গুলি বলার চেষ্টা করবেন যাদের সঠিক আকিদা তাদের কাছে হজের নিয়মাবলী শিখবেন আমি বিবেচনা করে দেখেছি হজ উমরাতে সবচেয়ে শির্ক বেদাত বেশি আর হজ উমরাই হচ্ছে মানুষের একটা ব্যবসা টাকা পয়সা ইনকাম করার কেউ সঠিকটা এবং ভালোটা আশ্রয় নেয় না প্রায় কেউ না কেউ কোনো জায়গাতে না কোনো জায়গাতে ভুল পদ্ধতিতে আশ্রয় নিচ্ছে তবে একচাটিয়া সবকে আমরা বলতে চাই না কেউ দু একজন ভালো থাকতে পারে যারা চেষ্টা করছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজমরা মানুষকে পালন করানো সম্মানিত মসজিদের মুসল্লি কথার শেষে আর একটা কথা শুরুতে বলতে চেয়েছিলাম আমি বুঝি না আপনারা সবাই সচেতন হুঁশিয়ার মানুষ আপনারা মসজিদে ঢোকার পরে এত কথা বলেন কেন গল্প করেন কেন আল্লাহ নবী বলছেন ফেরেস্তা অতক্ষণ পর্যন্ত আপনার জন্য দোয়া করে মা আলম ইউদি অলম ইহুদেশ যতক্ষণ পর্যন্ত আর একজনকে কষ্ট না দিয়েছে বা বায়ু না ছেড়েছে ততক্ষণ পর্যন্ত সে সলাতের মধ্যে আছে ফেরেস্তা তার জন্য দোয়া করছে তা আপনি এত গল্প করছেন আর একজনকে কষ্ট দিচ্ছেন অনেক সময় দেখছি তর্কে লেগে তর্ক লেগে যাচ্ছেন অনেক মুসলিম বোনের কথা আমাদের কাছে আছে যে তারা একবারে জাগা ঘেরে পা মেলে বসে আছে আরেকজনকে পাশে বসতে দেওয়া প্রয়োজন মনে করে না অল্প সময়ে আপনি আরেকজনকে জায়গা দিতে চাচ্ছেন না কেন এটি কি ট্রেন নাকি ট্রেনের একটা সিটে বসে আছে আর একটা সিট ঘেরা আছে কাউকে বসতে দেবে না সেই জন্য অলাখুল মুসলিম লিল মুসলিম আল্লাহ রসুল বলছেন একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য ভাই ইহুবুল আখি মা ইহুবুল নাফসেহি নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসে আমি একদিন বলছি যে এই হাদিসের অর্থ হলেই ভালো টাকা আগে দিতে হবে মানুষকে আর ছিঁড়ে টাকা পরে দিতে হবে তো মৌলানা রেজাউল্লাহ রাহেমহল্লা খুব বড় আলেম উনি বলছেন আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই ঠিক আমি চল্লিশ বছর থেকে হাদিস পড়াচ্ছি কিন্তু আমি এর অর্থ এটা বুঝিনি আমি মানুষকে ভালো টাকা দিনই আগে ছিঁড়ে টাকা দিয়েছি নিজের জন্য যেটা ভালোবাসা অপরের জন্য যেটা ওটাই ভালোবাসতে হবে তার নাম মোমেন আপনি জায়গা হাঁটু দিয়ে ঘেরা আছেন কোন ধরনের ইমান এই মসজিদে কি আসলে বোকামি ফাজলামি করার জন্য আসা হয়েছে নাকি আপনি সম্মানী মানুষ আপনাকে এই কথা বলে খাটো করতে চায়নি আপনি নিজের সম্মান সম্মান হিসাবে বজায় রাখেন না আপনি নিজের সম্মান রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে বজায় রাখেন আপনি আমার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 করো তোমার দরবারে আন্তরিকভাবে দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম